সাঈদ ইবনু জুবাই রদিল্লাহ হতে বর্ণিত ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহ্ন বলেন নারী জাতি সর্বপ্রথম কোমরবন্ধ বানানো শিখেছে ইসমাইল আল্লাহ সাল্লামের মায়ের নিকট থেকে হাজের সাল্লাম কোমরবন্ধ লাগাতেন সারা সাল্লাম থেকে নিজের মর্যাদা গোপন রাখার জন্য অতপর ইব্রাহিম সাল্লাম হাজের সাল্লাম ও তার শিশু ছেলে ইসমাইল সাল্লামকে সঙ্গে নিয়ে বের হলেন এ অবস্থায় যে হাজের সাল্লাম শিশুকে দুধ পান করাতেন অবশেষে যেখানে কাবার ঘর অবস্থিত ইব্রাহিম আলাহিসাল্লাম তাদের উভয়কে সেখানে নিয়ে এসে মসজিদের উঁচু অংশে জমজম কোপের উপরে অবস্থিত একটি বিরাট গাছের নিচে তাদেরকে রাখলেন যখন মক্কায় না ছিল কোনো মানুষ না ছিল কোনোরূপ পানির ব্যবস্থা পরে তিনি তাদেরকে সেখানেই রেখে গেলেন আর তাছাড়া তিনি তাদের নিকট রেখে গেলেন একটি থলের মধ্যে কিছু খেজুর আর একটি মশকে কিছু পরিমাণ পানি অতপর ইব্রাহিম আলাহ সাল্লাম ফিরে চললেন তখন ইসমাইল আলাহ সাল্লাম এর মা পিছু পিছু আসলেন এবং বলতে লাগলেন হে ইব্রাহিম আপনি কোথায় চলে যাচ্ছেন আমাদেরকে এমন এক ময়দানে রেখে যাচ্ছেন যেখানে না আছে কোনো সাহায্যকারী আর না আছে কোনো ব্যবস্থা তিনি কথা তাকে বারবার বললেন কিন্তু ইব্রাহিম আলাহিসাল্লাম তার দিকে তাকালেন না তখন হাজিরা আলাহিসাল্লাম তাকে বললেন এ আদেশ কি আপনাকে আল্লাহ দিয়েছেন তিনি বললেন হ্যাঁ হাজির আলাহিসাল্লাম বললেন তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না অতপর তিনি ফিরে আসলেন আর ইব্রাহিম আলাহিসাল্লামও সামনে চললেন চলতে চলতে যখন তিনি গিরিপথের বাঁকে পৌঁছলেন যেখানে স্ত্রী ও সন্তান তাকে আর দেখতে পাচ্ছে না তখন তিনি কাবাঘরের দিকে মুখ করে দাঁড়ালেন অতপর তিনি দুহাত তুলে দোয়া করলেন এবং বললেন হে আমার প্রতিপালক আমি আমার পরিবারের কতককে আপনার সম্মানিত ঘরের নিকট এক অনুর্বর উপত্যকায় এখান হতে এ পর্যন্ত বললেন যে যাতে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করে সুরা ইব্রাহিম আয়াত নম্বর সাঁত্রিশ আর ইসমাইলের মা ইসমাইলকে সিও স্তনের দুধ পান করাতেন এবং নিজে ওই মশক হতে পানি পান করতেন অবশেষে মশকে যা পানি ছিল তা ফুরিয়ে গেল তিনি নিজে তৃষ্ণার্ত হলেন এবং তার শিশু পুত্রটিও তৃষ্ণায় কাতর হয়ে পড়ল তিনি শিশুটির দিকে দেখতে লাগলেন তৃষ্ণায় তার বুক ধরফর করছে অথবা রাবি বলেন সে মাটিতে পড়ে ছটফট করছে শিশুপুত্রের এ করুণ অবস্থার প্রতি তাকানো অসহনীয় হয়ে পড়ায় তিনি সরে গেলেন আর তার অবস্থানের নিকটবর্তী পর্বত সাফাকে একমাত্র তার নিকটতম পর্বত হিসেবে পেলেন অতপর তিনি তার উপরে উঠে দাঁড়ালেন এবং ময়দানের দিকে তাকালেন এদিকে সেদিকে তাকিয়ে দেখলেন কোথাও কাউকে দেখা যায় কিনা কিন্তু তিনি কাউকে দেখতে পেলেন না তখন সাফা পর্বত থেকে নেমে পড়লেন এমনকি যখন তিনি নিচু ময়দান পর্যন্ত পৌঁছলেন তখন তিনি তার কামিজের এক প্রান্ত তুলে ধরে একজন ক্লান্ত শ্রান্ত মানুষের মতো ছুটে চললেন অবশেষে ময়দান অতিক্রম করে মারোয়া পাহাড়ের নিকট এসে তার উপর উঠে দাঁড়ালেন অতপর এদিক সেদিক তাকালেন কাউকে দেখতে পান কিনা কিন্তু কাউকে দেখতে পেলেন না এমনিভাবে সাতবার দৌড়াদৌড়ি করলেন ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহ্ন বলেন নাবি সাল্লাহ সাল্লাম বলেছেন এজন্যই মানুষ এ পর্বতদ্বয়ের মধ্যে সাই করে থাকে অতপর তিনি যখন মারোয়া পাহাড়ে উঠলেন তখন একটি শব্দ শুনতে পেলেন এবং তিনি নিজেকেই নিজে বললেন একটু অপেক্ষা করো তিনি মনোযোগ দিয়ে শুনলেন তখন তিনি বললেন তুমি তো তোমার শব্দ শুনিয়েছ যদি তোমার নিকট কোনো সাহায্যকারী থাকে হঠাৎ যেখানে জমজমকূপ অবস্থিত সেখানে তিনি একজন ফেরেস্তা দেখতে পেলেন সেই ফেরেস্তা আপন পায়ের গোড়ালি দ্বারা আঘাত করলেন অথবা তিনি বলেছেন আপন ডানা দ্বারা আঘাত করলেন ফলে পানি বের হতে লাগল তখন হাজিরা আলাহিসাল্লাম এর চারপাশে নিজ হাতে বাঁধ দিয়ে একটি হাউজের মতো করে দিলেন এবং হাতের কোষ ভরে তার মশকটিতে পানি ভরতে লাগলেন তখনও পানি উপচে উঠছিল ইবনু আব্বাস রাজিল্লাহ তাল্লাহ্ন বলেন নাবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ইসমাইলের মাকে আল্লাহ রহম করুন যদি তিনি বাঁধ না দিয়ে জমজমকে এভাবে ছেড়ে দিতেন কিংবা বলেছেন যদি কোষ ভরে পানি মশকে জমা না করতেন তাহলে জমজম একটি কূপ না হয়ে একটি প্রবাহমান ঝর্ণায় পরিণত হতো রাবি বলেন অতপর হাজিরা আলাইসাল্লাম পানি পান করলেন আর শিশু পুত্রকেও দুধ পান করালেন তখন ফেরেশতা তাকে বললেন আপনি ধ্বংসের কোনো আশঙ্কা করবেন না কেননা এখানেই আল্লাহর ঘর রয়েছে এ শিশুটি এবং তার পিতা দুজনে মিলে এখানে ঘর নির্মাণ করবে এবং আল্লাহ তার আপনজনকে কখনো ধ্বংস করেন না ওই সময় আল্লাহর ঘরের স্থানটি জমিন থেকে টিলার মতো উঁচু ছিল বন্যা আসার ফলে তার ডানে বামে ভেঙে যাচ্ছিল অতপর হাজেরা আলাহিসাল্লাম এভাবেই দিন যাপন করছিলেন অবশেষে জুরহুম গোত্রের একদল লোক তাদের কাছ দিয়ে অতিক্রম করছিল অথবা রাবি বলেন জুরহুম পরিবারের কিছু লোক কাদা নামক উঁচু ভূমির পথ ধরে এগিয়ে আসছিল তারা মক্কার নিচু ভূমিতে অবতরণ করল এবং তারা দেখতে পেল একঝাঁক পাখি চক্রাকারে উঠছে তখন তারা বলল নিশ্চয়ই এ পাখিগুলো পানির উপর উঠছে আমরা এ ময়দানের পথ হয়ে বহুবার অতিক্রম করেছি কিন্তু এখানে কোনো পানি ছিল না তখন তারা একজন কি দুজন লোক সেখানে পাঠালো তারা সেখানে গিয়েই পানি দেখতে পেল তারা সেখান থেকে ফিরে এসে সকলকে পানির সংবাদ দিল সংবাদ শুনে সবাই সেদিকে অগ্রসর হলো রাবি বলেন ইসমাইল আলাহিসাল্লামের মা পানির নিকট ছিলেন তারা তাকে বলল আমরা আপনার নিকটবর্তী স্থানে বসবাস করতে চাই আপনি আমাদের অনুমতি দিবেন কি তিনি জবাব দিলেন হ্যাঁ তবে পানির উপর তোমাদের কোনো অধিকার থাকবে না তারা হ্যাঁ বলে তাদের মত প্রকাশ করল ইবনু আব্বাস রাজিল্লাহ তাল্লাহ্ন বলেন নাবি সাল্লাহ সাল্লাম বলেছেন এ ঘটনা ইসমাইলের মাকে একটি সুযোগ এনে দিল আর তিনিও মানুষের সহচর্য চাচ্ছিলেন অতপর তারা সেখানে বসতি স্থাপন করল এবং তাদের পরিবার পরিজনের নিকট সংবাদ পাঠালো তারপর তারাও এসে তাদের সাথে বসবাস করতে লাগল পরিশেষে সেখানে তাদেরও কয়েকটি পরিবারের বসতি স্থাপিত হলো আর ইসমাইলও যৌবনে উপনীত হলেন এবং তাদের থেকে আরবি ভাষা শিখলেন যৌবনে পৌঁছে তিনি তাদের নিকট অধিক আকর্ষণীয় ও প্রিয়পাত্র হয়ে উঠলেন অতপর যখন তিনি পূর্ণ যৌবন লাভ করলেন তখন তারা তার সঙ্গেই তাদেরই একটি মেয়েকে বিবাহ দিল এরই মধ্যে ইসমাইলের মা হাজেরা আলাহিসাল্লাম ইন্তেকাল করেন ইসমাইলের বিবাহের পর ইব্রাহিম আলাহিসাল্লাম তার পরিত্যক্ত পরিজনের অবস্থা দেখার জন্য এখানে আসলেন কিন্তু তিনি ইসমাইলকে পেলেন না তিনি তার স্ত্রীকে তার সম্বন্ধে জিজ্ঞেস করলেন স্ত্রী বলল তিনি আমাদের জীবিকার খোঁজে বাইরে বেরিয়ে গিয়েছেন অতপর তিনি পুত্রবধূকে তাদের জীবনযাত্রা এবং অবস্থা সম্বন্ধে জিজ্ঞেস করলেন সে বলল আমরা অতি দুরবস্থায় অতি টানাটানি ও খুব কষ্টে আছি সে ইব্রাহিম আলাহিসাল্লাম এর নিকট তাদের দুর্দশার অভিযোগ করল তিনি বললেন তোমার স্বামী বাড়ি আসলে তাকে আমার সালাম জানিয়ে বলবে সে যেন তার ঘরের দরজার চৌকাঠ বদলিয়ে নেয় অতপর যখন ইসমাইল বাড়ি আসলেন তখন তিনি যেন কিছুটা আভাস পেলেন তখন তিনি তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন তোমাদের নিকট কেউ কি এসেছিল স্ত্রী বললেন হ্যাঁ এমন এমন আকৃতির একজন বৃদ্ধ লোক এসেছিলেন এবং আমাকে আপনার সম্বন্ধে জিজ্ঞেস করছিলেন আমি তাকে আপনার সংবাদ দিলাম তিনি আমাকে আমাদের জীবনযাত্রা সম্বন্ধে জিজ্ঞেস করলেন আমি তাকে জানালাম আমরা খুব কষ্ট ও অভাবে আছি ইসমাইল আলাহিসাল্লাম জিজ্ঞেস করলেন তিনি কি তোমাকে কোনো নসিহাত করেছেন স্ত্রী বলল হ্যাঁ তিনি আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন আপনাকে তার সালাম পৌঁছাই এবং তিনি আরও বলেছেন আপনি যেন আপনার ঘরের চৌকাঠ বদলিয়ে ফেলেন ইসমাইল আলাহিসাল্লাম বললেন ইনি আমার পিতা এ কথা দ্বারা তিনি আমাকে নির্দেশ দিয়ে গেছেন আমি যেন তোমাকে পৃথক করে দেই অতএব তুমি তোমার আপন জনদের নিকট চলে যাও এ কথা বলে ইসমাইল আলাহিসাল্লাম তাকে তালাক দিয়ে দিলেন এবং ওই লোকদের থেকে অন্য একটি মেয়েকে বিবাহ করলেন অতপর ইব্রাহিম আলাহিসাল্লাম এদের থেকে দূরে রইলেন আল্লাহ যতদিন চাইলেন অতপর তিনি আবার এদের দেখতে আসলেন কিন্তু এবারও তিনি ইসমাইল আলাহিসাল্লামকে দেখা পেলেন না তিনি পুত্রবধূর নিকট উপস্থিত হলেন এবং তাকে ইসমাইল আলাহিসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করলেন সে বলল তিনি আমাদের খাবারের খোঁজে বেরিয়ে গেছেন ইব্রাহিম আলাহিসাল্লাম জিজ্ঞেস করলেন তোমরা কেমন আছো তিনি তাদের জীবনযাপন ও অবস্থা সম্পর্কে জানতে চাইলেন তখন সে বলল আমরা ভালো ও সচ্ছল অবস্থায় আছি আর সে আল্লাহর প্রশংসা ও করল ইব্রাহিম আলাহিসাল্লাম জিজ্ঞেস করলেন তোমাদের প্রধান খাদ্য কি সে বলল গোস্ত তিনি আবার জানতে চাইলেন তোমাদের পানীয় কী সে বলল পানি ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করলেন হে আল্লাহ তাদের গোস্ত ও পানিতে বরকত দিন নবী সাল্লাহ সাল্লাম বলেন ওই সময় তাদের সেখানে খাদ্যশস্য উৎপাদন হতো না যদি হতো তাহলে ইব্রাহিম আলাইসাল্লাম সে বিষয়েও তাদের জন্য দোয়া করতেন বর্ণনাকারী বলেন মক্কা ছাড়া অন্য কোথাও কেউ শুধু গোস্ত ও পানি দ্বারা জীবন ধারণ করতে পারে না কেননা শুধু গোস্ত ও পানি জীবন যাপনের অনুকূল হতে পারে না ইব্রাহিম আলাইসাল্লাম বললেন যখন তোমার স্বামী ফিরে আসবে তখন তাকে সালাম বলবে আর তাকে আমার পক্ষ থেকে হুকুম করবে যে সে যেন তার ঘরের দরজার চৌকাঠ ঠিক রাখে অতপর ইসমাইল আলাহিসাল্লাম যখন ফিরে আসলেন তখন তিনি বললেন তোমাদের নিকট কেউ এসেছিলেন কি সে বলল হ্যাঁ একজন সুন্দর চেহারার বৃদ্ধ লোক এসেছিলেন এবং সে তার প্রশংসা করল তিনি আমাকে আপনার ব্যাপারে জিজ্ঞেস করলেন আমি তাকে আপনার সংবাদ জানিয়েছি অতপর তিনি আমার নিকট আমাদের জীবনযাপন সম্পর্কে জানতে চেয়েছেন আমি তাকে জানিয়েছি যে আমরা ভালো আছি ইসমাইল আলাহিসাল্লাম বললেন তিনি কি তোমাকে আর কোনো কিছুর জন্য আদেশ করেছেন সে বলল হ্যাঁ তিনি আপনার প্রতি সালাম জানিয়ে আপনাকে নির্দেশ দিয়েছেন যে আপনি যেন আপনার ঘরের চৌকাট ঠিক রাখেন ইসমাইল আল্লাহ সাল্লাম বললেন ইনি আমার পিতা আর তুমি হলে আমার ঘরের দরজার চৌকাট এ কথার দ্বারা তিনি আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন তোমাকে স্ত্রী হিসেবে বহাল রাখি অতপর ইব্রাহিম আল্লাহ সাল্লাম এদের থেকে দূরে রইলেন যদ্দিন আল্লাহ চাইলেন অতপর তিনি আবার আসলেন দেখতে পেলেন জমজম কূপের নিকটস্থ একটি বিরাট বৃক্ষের নিচে বসে ইসমাইল আলাহিসাল্লাম তার একটি তীর মেরামত করছেন যখন তিনি তার পিতাকে দেখতে পেলেন তিনি দাঁড়িয়ে তার দিকে এগিয়ে গেলেন অতপর একজন বাপ ব্যাটার সঙ্গে একজন ব্যাটা বাপের সঙ্গে সাক্ষাৎ হলে যেমন করে থাকে তারা উভয় তাই করলেন অতপর ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন হে ইসমাইল আল্লাহ আমাকে একটি কাজের নির্দেশ দিয়েছেন ইসমাইল আলাহিসাল্লাম বললেন আপনার রব আপনাকে যা আদেশ করেছেন তা করুন ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন তুমি আমাকে সাহায্য করবে কি ইসমাইল আলাহিসাল্লাম বললেন আমি আপনাকে সাহায্য করব ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন আল্লাহ আমাকে এখানে একটি ঘর বানাতে নির্দেশ দিয়েছেন এই বলে তিনি উঁচু টিলাটির দিকে ইশারা করলেন যে এর চারপাশে ঘেরাও দিয়ে তখনই তারা উভয়ে কাবাঘরের দেয়াল তুলতে লেগে গেলেন ইসমাইল আলাহিসাল্লাম পাথর আনতেন আর ইব্রাহিম আলাহিসাল্লাম নির্মাণ করতেন পরিশেষে যখন দেয়াল উঁচু হয়ে গেল তখন ইসমাইল আলাহিসাল্লাম মাকামে ইব্রাহিম নামে খ্যাত পাথরটি আনলেন এবং ইব্রাহিম আলাহিসাল্লাম এর জন্য তা যথাস্থানে রাখলেন ইব্রাহিম আলাহিসাল্লাম এর উপর দাঁড়িয়ে নির্মাণ কাজ করতে লাগলেন আর ইসমাইল আলাহিসাল্লাম তাকে পাথর যোগান দিতে থাকেন তখন তারা উভয়ে এ দোয়া করতে থাকলেন হে আমাদের রব আমাদের থেকে কবুল করুন নিশ্চয়ই আপনি সব কিছু শুনেন ও জানেন তারা উভয় আবার কাবাঘর তৈরি করতে থাকেন এবং কাবাঘরের চারিদিকে ঘুরে ঘুরে এ দোয়া করতে থাকেন অর্থাৎ হে আমাদের রব আমাদের থেকে কবুল করে নিন নিশ্চয়ই আপনি সব কিছু জানেন ও শুনেন সুরা আল বাকারা আয়াত নম্বর একশো সাতাশ